আবু হুরেরা হ্রদিল্লাহ তালাহ হতে বর্ণিত তিনি বলেন আমি নবী সাল্লাহ সাল্লাম এর সাথে তিন বছর কাটিয়েছি আমার জীবনে হাদিস মুখস্থ করার আগ্রহ এ তিন বছরের বেশি আর কখনো ছিল না আমি নবী সাল্লাহ সাল্লামকে হাত দ্বারা এভাবে ইশারা করে বলতে শুনেছি কেয়ামতের পূর্বে তোমরা এমন এক জাতির সঙ্গে যুদ্ধ করবে যাদের জুতা হবে পশমের এরা হবে পারস্যবাসী অথবা পাহাড়বাসী অনারব এবং একবার সুফিয়ান বলেছেন তারা পারস্যবাসী বা পাহাড়বাসী অনারব